আশার ভিতরে জহাতে গায়ে ছোটে গায়ে ছোটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লোটে আনবে লোটে ময়দানে খুলে ঝরেছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে ঘুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে আশার ভিতরে জহাতে গায়ে ছোটে গায়ে ছোটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লোটে আনবে লোটে ময়দানে খুলে ঝরেছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে ঘুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে জয় রে রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় অশ্বারোহী দুর্গ হাতে যায় ছুটে যায় ছুটে রক্ত দিয়ে বিজয় কাতে আনবে লোটে আনবে লোটে ময়দানে করে ঝরছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে ঘুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে অশ্বারোহী দুর্গ হাতে যায় ছুটে যায় ছুটে রক্ত দিয়ে বিজয় বিজয়টাকে আনবে লোটে আনবে লোটে ময়দানে করে ঝরছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে ঘুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে নদীতে যাই রে যাই রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় ফুল সাগরে ভাসছে দেখো লাশের ভেলা কি হলো মুসলমানের যাচ্ছে বেলা নিদ্রা চোখে শুয়ে ঘুরে জীবনে চাকা এভাবে তো বিজয় প্রাসাদে যায় না আকা কোন সাগরে ভাসছে দেখো লাশের ভেলা হাই কি হলো মুসলমানের যাচ্ছে বেলা নিদ্রা চোখে শুয়ে ঘরে জীবনে চাকা এইভাবে তো বিজয় প্রসাদ যায় না আঁকা যায় রে যা রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় অশ্বারোহী তুলজ হাতে গায়ের ছুটে গায়ের ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লুটে আনবে লুটে ময়দানে ঘুরে চলছে যাদের দিন রাতে দিন রাতে জন্নতি ঘুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে যায় রে যায় নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় তিমির রাতের ক্রান্তি সরে পথ চলা এই লিপ্ত ছিল পূর্বসূরির নিত্য খেলা তপ্ত পক্ষে দীপ্ত ঝান্ডা ধরবে কারা আর কি আছে এ ধরাতে তোমরা ছাড়া দিনের রাতের ক্রান্তি শরীরে পথ চলা এই তো ছিল পূর্বসূরির নিত্য খেলা তপ্ত পক্ষে দীপ্ত ঝান্ডা ধরবে কারা আর কি আছে এ ধরাতে তোমরা ছাড়া যাই রে যা রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় অশ্বার ভিতর জহাতে যায় ছুটে যায় ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লুটে আনবে লুটে ময়দানে করে ঝলছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতি ঘুরে ডাকছে তাদের সুবিধা পিতে সুবিধা পিতে যায় রে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায়